চার পর্ব ধরে একটা চমৎকার বিষয়ে আলোচনা অবতারণা করেছিলাম তা হচ্ছে শিশুর সাথে মনোগত এবং আবেগঘন সম্পর্ক তৈরি করা সম্পর্ক স্থাপন করা সম্পর্কের উন্নয়ন করা অর্থাৎ আমরা যদি শিশুদেরকে আমাদের মতো করে দিনের মতো করে দিনের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তাদেরকে গঠন করতে চাই প্রতিপালন পরিপালন করতে চাই তাহলে তাদের সাথে এমন একটি সম্পর্ক তৈরি করতে হবে যে সম্পর্কের কারণে তারা আমাদের দেখানো পথের চেয়ে অন্য কোনো পথকে তারা ভালো মনে করবে না অন্য কোনো দিকে তারা ডাইভার্টেড হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমরা বলেছিলাম যে সাতটি আটটি মূলনীতির আলোকে আমাদেরকে আটটি মূলনীতির আলোকে মূলত আমাদেরকে কাজটি সম্পাদন করতে হবে অর্থাৎ তার সাথে তাদের সাথে আমাদের আত্মিক আধ্যাত্মিক মনগত এবং এবং আবেগ ঘন সম্পর্ক তৈরি করতে হবে তোমাদের প্রথম বিষয়টি ছিল যে শিশুদের প্রতি রহমত অথবা তাদের প্রতি ভালোবাসা দয়া অনুকম্পা অনুগ্রহ ইত্যাদি প্রদর্শন করা দু নম্বর হচ্ছে শিশুদের সাথে হাসি মজা এবং আনন্দ ফুর্তি করা তৃতীয়ত বিষয় ছিল তাদেরকে মাঝে মাঝে কিছু গিফট উপঢৌকন বা কিছু তাদেরকে উপহার দেয়া চতুর্থত ছিল যে শিশুদের মাথায় হাত বুলিয়ে দেয়া পঞ্চম ছিল শিশুদেরকে উত্তমভাবে স্বাগত জানানো অভিনন্দন জানানো অভ্যর্থনা জানানো গ্রহণ করা এবং সপ্তম ছিল যে শিশুরা তাদের সম্পর্কে সবসময় খোঁজখবর রাখা তাদের কোনো সমস্যা আছে কিনা কোনো বিপদে তারা পতিত হলো কিনা এক ধরনের এমন ধরনের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তার সাথে থাকা যে whenever you don't find him out or find her out then আপনি খুবই you feel very much concern আপনি খুবই উদ্বেগ পূর্ণ হয়ে যান আপনি তখন উদ্বিগ্ন হয়ে যান তাকে আপনি আপনার কাছে আনতে আপনি খুঁজে পেতে ইত্যাদিতে আপনি খুব পেরেশানি বোধ করেন তাকে আপনার কাছে নিয়ে আসেন সপ্তম হচ্ছে স্পেসিফিক্যালি বিশেষ করে কন্যা শিশু এবং ইয়াতিম তাদের প্রতি স্পেশাল কেয়ার দেয়া তাদের সাথে তাদের প্রতি বিশেষ নজর দেয়া বিশেষ লক্ষ্য রাখা তাদের এবং অষ্টম যে বিষয়টি সেটি হচ্ছে যে শিশুদের ভালোবাসার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণতা রক্ষা করা রক্ষা করা একেবারেই অতিরিক্ত নয় যেখানে শাসনের কোনো বা দায় বা ভার থাকবে না অন্যদিকে একেবারেই তাদেরকে ছেড়ে দেয়া যে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে কোনো খবর খোঁজখবর একেবারেই না রাখা এই দুটোর মধ্যমপন্থী একটি অবস্থান যাতে আমরা অবলম্বন করি গত আলোচনায় আমরা বলেছিলাম যে শিশুদেরকে উত্তমভাবে তাদেরকে গ্রহণ করে নেওয়া তাদেরকে অভ্যর্থনা জানানো তাদেরকে স্বাগত জানানো তাদেরকে তাদেরকে আপনি এমনভাবে রিসিভ করা যে তারা একটা ওয়ার্ম ফিল করে তারা যাতে ওয়ার্ম ফিল করে তারা যাতে উষ্ণতা ফিল করে ভালোবাসার উষ্ণতা যাতে তারা ফিল করে রাসুল্লাহ সাল আলী আসসালাম ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তার কাছে আসলে তিনি তাকে অভ্যর্থনা জানাতেন এগিয়ে তাকে নিয়ে আসতেন রাসুল্লাহ সাল আলী আসসালামের কাছে কখনো যদি শিশুরা আসতো তখন রাসুল্লাহ সাল আলী আসসালাম শিশুদেরকে তিনি এমনভাবে অভ্যর্থনা জানাতেন এমনভাবে তিনি তাদেরকে গ্রহণ করতেন এমনভাবে তিনি তাদেরকে তাদেরকে তিনি নিয়ে যেতেন মনে হচ্ছে যেন তিনি বড় কোনোকে অথবা খুবই প্রভাবশালী কোনো ব্যক্তিকে তিনি অভ্যর্থনা জানাচ্ছেন তো সেই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় আমরা তার আগে আপনাদের নিশ্চয় মনে থাকবে যে আমরা আলোচনা করেছিলাম যে শিশুদেরকে তাদেরকে বিভিন্ন ধরনের উপঢৌকন উপহার বা পুরস্কার প্রদান করা সেখানে আমরা পুরস্কারের কয়েকটি বিষয় বলেছি যে রাসুল্লাহ সাল্লাম কীভাবে তাদেরকে পুরস্কার প্রদান করতেন তাদেরকে উপহার প্রদান করতেন শিশুদের মাথায় হাত বুলিয়ে দেয়া এই বিষয়টি আমরা বলেছি যে হাত বুলিয়ে দেয়া তার মানে হচ্ছে আসলে তাদেরকে আপনার যে ভালোবাসার উষ্ণতা এটি তাদেরকে একটু দেখানো তাকে স্পর্শ করা তার ক্ষতস্থানগুলো বা তার কষ্টের জায়গাগুলোতে একটু হাত বুলিয়ে দেয়া হাত মুছে দেয়া এই কাজগুলো রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই কাজগুলো তিনি করতেন যেমন আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি কিভাবে শিশুদের মাথায় হাত বুলিয়ে দিতেন আমরা একথাও বলেছি যে ইবনে হাইবান তিনি তার গ্রন্থে আনাসাদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম কান ইয়া ইয়াজুরুল আনসর রাসুলাম আনসারি সাহাবিদেরকে তিনি কখনো কখনো ভ্রমণে যেতেন তাদেরকে দেখতে যেতেন ওয়ুসাল্লুম আলা সুবিয়ানিহিম এবং আনসারিদের আনসারি সাহাবিদের যে ছোট বাচ্চারা আছে তাদেরকে তিনি সালাম দিতেন ওয়াম সাহুর উ সাহুম এবং তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন তাহলে চিন্তা করে দেখুন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম তিনি আনসার সাহাবাই রাদি আল্লাহ তালাহুম তাদেরকে দেখতে যেতেন মাঝে মাঝে তাদের ঘরগুলো তিনি ভিজিট করতেন তারা যেখানে কাজ করছে এবং মূলত হতে পারে যে তার উদ্দেশ্য ছিল সেখানে শিশুদেরকে বড়দেরকে তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শিশুদেরকে কিছু লেসন দেয়া শিশুদেরকে কিছু শিক্ষা প্রদান করা তাদেরকে রাসুল্লাহ আসলামের সাথে আর আরও বেশি ট্যাগ করে দেয়া তাদের আইডেন্টিটি কী হবে তাদের দৃষ্টিভঙ্গি কী হবে তারা ভবিষ্যতে কোন স্বপ্ন নিয়ে বড় হবে এইগুলো তারা তাদের মধ্যে ঢুকিয়ে দেয়া যেমন তিনি শিশুদের দেখলেই তিনি আনসারি সাহাবিদের কাছে যেতেন শিশুদেরকে হাদিসের অন্যতম প্রধান একটি আনসারি সাহাবিদের কাছে গিয়ে তিনি কি করতেন সেই বক্তব্য যদিও হাদিসে নেই কিন্তু হাদিসে এতটুকু বক্তব্য আছে ওই সাল্লিম আয়রা সৈবিয়ানিহিম তিনি শিশুদের আনসার সাহাবিদের যে শিশুরা আছে তাদেরকে তিনি সালাম দিতেন ওয়াম সাহরু উ সাহুম এবং তাদের মাথায় তিনি হাত বলিয়ে দিতেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইমাম নাসির রহমুল্লাহ তিনি তার শহীদ হাদিসটি ইমাম নাসির রহমুল্লাহ তিনি তার সুনান হাদিসটি মনে করেছেন এবং নাসিরুদ্দিন আলবান হাদিসটিকে সহি বলেছেন এবং সহি আল জামিয়া হাদিসটি বর্ণিত হয়েছে যাই হোক আমরা এরপরে যে বিষয়টি দেখি যে মুসাহাব ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তাহ তিনি বর্ণনা করছেন আবদুল্লাহ ইবনে সাহালাবা উলিদা কাবলাল হিজরাতিবি আর বা সিনিন যে আবদুল্লাহ ইবনে সাহালাবা রদি আল্লাহ তালানহু তিনি হিজরতের চার বছর আগে তার জন্ম হয় হমিলা ইলা রাসুলিল্লাহ সাল্লাম তখন তাকে রাসুল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাওয়া হয় তাহানি করানোর উদ্দেশ্যে তার নাম রাখার উদ্দেশ্যে রাসুলের কাছ থেকে একটু দোয়া বারাকা নেওয়ার উদ্দেশ্যে ফেমাসাহাওয়াজহাউলাম তার মুখটি এভাবে একটু মাস করে দিলেন একটু স্পর্শ করে দিলেন এবং রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার উপর রাসুল্লাহ সাল্লাহ আলি বরকতের জন্য দোয়া করলেন তার জন্যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বরকতের জন্য তার দোয়া করলেন ওতুফি অতুফিয়া অতৌফিয়া রাসুল্লাহ সাল্লাহাম বাহুয়া ইবনু আশরে ইবনু আর বা আশারা যখন ইসলাম ইন্তেকাল করেন তখন তার বয়স হয় চোদ্দ দেখুন রাসুল্লাহ সাল আলহি আসলামের কাছে যখন নিয়ে আসা ওই ছোট্ট শিশুকে ছোট্ট শিশুর শরীরে তার মুখে তিনি কিন্তু হাতটি স্পর্শ তার বরকতময় হাটটি স্পর্শ করে দিয়েছেন আমরা জানি আব্দুল ইবনে সাহাবাহ দি আল্লাহ তালানহু পরবর্তীতে তিনি এর বরকত কিভাবে উপলব্ধি করেছেন সেটি হয়তো বা ভিন্ন কোনো আলোচনা থাকলে আমরা সেখানে এই বিষয়টি আলোচনা করব তো এরপর আরেকটি বিষয় আমরা দেখি যে আব্দুল ইবনে জাফর দি আল্লাহ তালানহু আনহুমা তিনি বলছেন মাসাহা রাসুল্লাহ সাল্লাহ বিয়া দিহি আলা রাসি রাসুল ইসলাম তার হাত দিয়ে আমার মাথার উপর তিনি স্পর্শ করলেন আমার মাথা তিনি মুসে দিলেন আমার মাথায় তিনি রাবি করলেন হাতটি এভাবে তিনি মাসে করে নিয়ে গেলেন আমার মাথার উপর দিয়ে কলা তিনি বললেন আজুন্নুহু কওয়ালা সালাহান রাবি যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন আমার মনে হচ্ছে যে তিনি বলেছেন অর্থাৎ আব্দুল জাফর আদি আল্লাহ আনহুমা তিনি বলছেন যে আর রাসুল্লাহাম তিনবার আমার মাথায় হাত বুলিয়ে দিলেন ফেলাম্মা মাসাহা যখন তিনি মাস করলেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন তখন তিনি আমার জন্য দোয়া করলেন আল্লাহ মখলুফ জাফারান ফি ওয়ালাদি হে আল্লাহ জাফরের সন্তানের মধ্যে তার উত্তম উত্তরাধিকার তার উত্তম উত্তরাধিকার তার উত্তম প্রতিনিধিত্ব তুমি তৈরি করো অর্থাৎ জাফর রদি আল্লাহ তালহু তিনি যতটা শক্তিশালী ছিলেন তিনি যতটা দিনদার ছিলেন তিনি যতটা বুদ্ধিমান ছিলেন প্রভাবশালী ছিলেন যতটা কনভারসেশনে তিনি তিনি এতটা বাঘপটু ছিলেন তেমনি তেমনিভাবে আবদুল্লাহর মধ্যে তুমি সেই রকম যোগ্যতা তৈরি করে দাও রাসুল্লাহ সাল্লাহ আলিয়াম শুধুমাত্র তার মাথায় হাত বোলালেন না এবং একবার হাত বোলালেন না এবং শুধুমাত্র হাত বুলিয়ে তিনি ক্ষান্ত থাকলেন না তিনি তার জন্য দোয়াও করলেন এই জন্য আমরা আবদুল্লাবিন জাফরদি আল্লাহ তালাহকে জীবনে অনেক বিশাল বড় ব্যক্তিত্বে পরিণত হতে দেখি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম কখনো কখনো শিশুদের মাথায় যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম হাত বুলিয়ে দিতেন কখনো কখনো তাদের যে চোয়াল আছে গালে গালে তিনি হাত বুলিয়ে দিতেন যেটা আমরা এর আগে দেখলাম তার মুখে রাসুল্লাহ সাল্লাম কখনো হাত বুলিয়ে দিতেন এবং এগুলো সব কিছুই এই জন্য করতেন যে তিনি তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষে পরিণত মানুষ হিসেবে তিনি মনে করতেন তাদের মনে একটু আনন্দ ঢুকিয়ে দেয়া তাদেরকে একটু আনন্দিত করা এটাই ছিল মূলত তার উদ্দেশ্য ইমাম মুসলিম রহমুল্লাহ জাবির ইবনে সামুরাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন ওহমিন আতফারি সাহাবা তিনি নিজে আসলে তখন সাহাবাইকার আল্লাহ তালাম জাবির ইবনে সামুরা তিনি নিজেও একজন ছোট বালক তিনি একজন শিশু ছিলেন সল্লাই তুমা রাসুলিল্লাহ সাল্লাহসাম সলাতুল উল্লাহ তিনি বলছেন আমি রাসুলের সাথে জোহর নামাজ পড়লাম অতপর তিনি তার বাড়িতে গেলেন এবং তারপরে তিনি ফিরে আসলেন এরপর ফাস্তাকবালাহু উইলদানুন তখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াকে একদল শিশুরা রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে আসলো ফাজা আলাইয়াম সাহু কদ্দি খাদ্দাই আহাদিহিম রাসুল ইসলাম তখন তাদের প্রত্যেকের প্রত্যেকের গাল এভাবে এই যে এই যে চোয়াল চোয়াল এভাবে একটু স্পর্শ করে একটু আলতোভাবে স্পর্শ করে ভালোবাসাটা তার উষ্ণতাটা তিনি একটু প্রকাশ করে দিলেন তিনি তাদের সাথে হৃদ্যতা তৈরি করলেন তিনি তাদের জন্য দোহা করে দিলেন তার বরকতময় তার মোবারকময় হাতে তার মর্যাদাবন হাতে সুশ্রাম একটু স্পর্শ করে দিয়ে তিনি প্রত্যেকের ওয়াহেদান ওয়াহেদান একজন একজন করে প্রত্যেকের গালে তিনি স্পর্শ করে দিলেন জাবের আদি আল্লাহ তালাহ বললেন ওয়া আনা তবে আমার ব্যাপারে ফামাসাহা খদ্দি তিনি আমার গা চোয়ালটি স্পর্শ করলেন আমার গালে একটু স্পর্শ করে দিলেন ফাবাজাত্তু লিয়া দিহি বারাদান আমি তার হাতের যে শীতলতা অনুভব করলাম রসুলামের হাতের শীতলতা তিনি হাতটি লাগিয়েছেন মরুভূমির দেশ সেখানে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে রসুলামের হাতের এই যে এই যে শীতলতা যেন আমার গোটা শরীরকে শীতল করে দিল আও রিহান এবং আমি পেলাম সেখানে এক গ্রান সুগ্রান যে আখরা জাহামিন জৌনাতি আতোয়ারিন যেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম যে আতর আতর মানে হচ্ছে পারফিউম সুগন্ধি সুগন্ধির স্তূপে যেন তিনি তার হাতটি ডুবিয়ে ডুবিয়ে সেখান থেকে সে হাতটি এনে তিনি আমার গায়ে গালে স্পর্শ করলেন এত সুগ্রাণ এত তীব্র সুগ্রাণ আমি রাসুল ইসলামের হাত থেকে অনুভব করলাম এখানে রাসুল ইসলামের মজেজা তার শরীর থেকে তার ইভেন তার যে শরীর থেকে ঘাম ঘামগুলো বের হতো ঘামগুলো মেশক আম্বরের শুভ্রতার চেয়েও মেশক আম্বরের সুগ্রাণের চেয়ে অনেক বেশি সুগ্রাণময় ছিল সে বিষয়ে আমরা আগেও জেনেছি এবং সেটি রাসুল ইসলামের সামায়ের সম্পর্কে কখনো আমরা আলোচনা করলে সেই জায়গাটিতে হয়তো আমি বিষয়টি বলবো কিন্তু এখানে আমাদের যে বিষয়টি দেখা দরকার সেটি হচ্ছে তিনি শিশুদেরকে কতটা ভালোবাসা উষ্ণতা দেওয়ার জন্য আদর দেওয়ার জন্য রাসুল ইসলাম এই কাজটি করতেন আমরা এরপরে যে বিষয়টি বলেছিলাম সেটা হচ্ছে যে রাসুল ইসলাম তাদেরকে উষ্ণতা দেখানোর জন্য তার ভালোবাসা দেখানোর জন্য তাদেরকে শ্রদ্ধা দেখানোর জন্য তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার জন্য তাদের মধ্যে আত্মসম্মান তৈরি করার জন্য রাসুল ইসলাম কখনো কখনো তাদেরকে এগিয়ে নিয়ে আসতেন কখনো কখনো রাসুল ইসলাম তাদের জন্যে তিনি সম্মান প্রদর্শন করতেন তিনি অনুগ্রহ প্রদর্শন করতেন এইভাবে রাসুল্লাহ সাল্লাহ হোসেন কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একজন ব্যক্তির মাঝে প্রথম দর্শনে প্রভাব তৈরি হয় প্রথম দর্শনই তার মধ্যে প্রাপ্ত হয় ইংরেজিতে বলা হয় first impression is the last impression or first impression last long যে ফার্স্ট ইম্প্রেশন প্রথম যে অনুভূতি এটি কিন্তু স্থায়ী অনুভূতি হয় রাসুল্লাহ সাল্লাম শিশুদের সাথে প্রথম সাক্ষাতেই এমন একটি অবস্থা তৈরি করতেন যে তারা শিশু রাসুলসালামের অন্তরে মধ্যে ঢুকে যেত রাসুলসালামের সাথে তারা অত্যন্ত স্বাভাবিক হয়ে যেত রাসুলসালামের সাথে তারা রেগুলার কনভারসেশনে রেগুলার কন্ট্যাক্টে তারা চলে আসতো রাসুলকে তারা চরমভাবে ফিল করতো পরমভাবে তাকে তারা অনুভব করত রাসুলের সাথে থাকা রাসুলকে দর্শন করা রাসুল্লাহ সাল্লাহ কাছে ইভেন তার পাশে যুদ্ধের ময়দানে তার পাশে থাকা ইভেন রাসুল আসলামের জন্য জীবনকে বিলিয়ে দেয়া এতটুকু পর্যন্ত এদের অনুভূতি আস্থা আগ্রহ তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হতো আমরা মধ্যে দুইটি বিষয় এখানে আপনাদের সামনে উল্লেখ করবো রসুল্লা সাল আলী আসসালাম এইরকম আচরণ করার কারণে দেখা যাচ্ছে যে আমরা দেখি শিশুরা কখনো কখনো খুব মনোযোগ দিয়ে রাসুলের কথা শুনতেন তারা রাসুল ইসলামের হাদিসগুলো মুখস্থ করতেন বক্তব্যগুলো তারা মুখস্থ করে নিতেন তার সাথে তারা বিভিন্ন আলোচনায় তারা ঢুকে যেতেন ইভেন এই আলোচনার মাধ্যমে রাসুল ইসলামের কাছ থেকে তারা নতুন কিছু শিখত তারা জানতো বুঝতো যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় রাসুল্লাহ সাল আলী আসালাম এভাবে তাদের অন্তরগুলোকে খুলে দিতেন তিনি তার অন্তরকে তাদের জন্য খুলে দিতেন এবং তাদের অন্তরগুলো তাদের মনগুলো এভাবে সব খুলে যেত এখানে তৈরি হতো বিশাল বড় স্বপ্ন আগ্রহ দিনের জন্য কাজ করার জন্য মানসিকতা তৈরি হতো এবং রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম তাদের অন্তরে তাদের মনে কি চিন্তার উদ্রেক হয় তারা কি কি সমস্যা তারা তারা ফিল করছে এগুলো তাদের কথাবার্তার মাধ্যমে রাসুলাম বের করে নিয়ে আসছে তাদের স্বপ্নগুলো কি তারা কি হতে চায় এগুলো তাদের কথাবার্তায় আচার আচরণে রাসুল আসলাম বের করে নিয়ে আসতেন এবং তিনি তাদেরকে কিছু অ্যাডভাইস প্রদান করতেন উপহাস উপদেশ প্রদান করতেন কখনো কখনো তিনি তাদের জন্য দোয়া করতেন এইভাবে রাসুল্লাহ সাল আলী আসালাম শিশুদের সাথে স্বাভাবিক একটি সম্পর্ক তিনি বিল্ড আপ করতেন আমরা দেখি ইবনে আসাকে রহমুল আব্দুল ইবনে জাফরদি আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণনা করছেন যে কলা কানা রাসুল্লাহ সাল্লাম ইদা কাদিমা মিন সাফরিন তালাক্কা সুইবিয়ান মিন আহলে বাইতি রাসুল্লাহ সাল্লাম যখন কোনো সফর থেকে আসতেন তখন তার পরিবার পরিজনের মধ্যে যারা শিশুরা ছিল শিশুরা তখন রসুলামকে দূর থেকে তাকে রাস্তায় হয়তো বা বাসা থেকে বের হয়ে গিয়ে পথে মধ্যে তাকে স্বাগত জানাতো অথবা শহরের উপকণ্ঠে তারা চলে যেত শহরে ঢোকার প্রাণ পথে সেখানে গিয়ে তারা তাকে স্বাগত জানাতো এবং তিনি বলছেন ইন্নাহু জা আমিন সাফারিন কখনো একবার এরকম হলো যে রসুলাম কোনো সফর থেকে আসছেন ফাসাবা কবি ইলেহি তখন আমাকে রাসুল্লাহামের কাছে নিয়ে যাওয়া হলো ফাহামালেনি বাইনা ইয়াদেই রাসুলাম তখন আমাকে তার তার যে ওঠ তার যে বাহন বাহনের সামনে তিনি আমাকে বসালেন সুম্মা জি বি আহাদি ইবনাই ফাওতেমা আল হাসান ওয়াল হুসাইন রাজি আল্লাহ তালহুমা তারপর হাসান হুসেন রাজি আল্লাহ তালহুমার দুজনের যে কোনো একজনকে রাসুল্লাহ সাল আলী ইসলামের কাছে আবার নিয়ে আসা হলো দেফাহু খালফাহু অতপর রাসুল্লাহ সাল আলী ইসলামের পিছনে তাকে বসান বসাতেন তিনি সামনে বসাতেন আমাকে আবদুল্লাবিন জাফর পিছনে তিনি বসাতেন হাসান অথবা হোসাইনের কাউকে ফাদা খালুল সালা সাতান আলা দাবাতিন অতপর আমরা আমরা তিনজন রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আমি এবং হাসান অথবা হোসেন আমরা তিনজন তখন মোদিরা একসাথে প্রবেশ করতাম একই বাহনে চড়ে এইভাবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম শিশুদের সাথে সম্পর্ক তৈরি করতেন কখনো কখনো শিশুরা যদি না পাওয়া যেত এটা হচ্ছে আমাদের পঞ্চ ষষ্ঠ যে মূলনীতি আমরা আলোচনা করছি যদি কখনো শিশুদেরকে তিনি তার চোখের সামনে না দেখতেন তিনি যদি খুঁজে না পেতেন তিনি খুবই পেরেশান হয়ে যেতেন তিনি শিশুদেরকে তার কাছে পাওয়া তার পরিচিত শিশুরা তার আত্মীয় স্বজনের শিশুরা যারা প্রতি মুহূর্তে তার কাছাকাছি থাকে তার সামনে থাকে অথবা অন্যদের শিশুরা যারা তার কাছে এসেছে তাদের জন্য এক ধরনের এক ধরনের কনসার্ন তিনি ফিল করতেন একজন উদ্বেগ তিনি ফিল করতেন কখনো কখনো তিনি তাদেরকে চোখের সামনে না দেখলে তিনি তার উদ্বেগ উৎকণ্ঠার কথা তিনি বর্ণনা করতেন এবং তিনি তাদেরকে তার কাছে খুঁজে নিয়ে আসার জন্য তিনি বলতেন এটি আমরা দেখি যে কখনো কখনো শিশুরা যদি কখনো তারা পথ হারিয়ে যেতে পারে আপনি ধরুন আপনি আপনার শিশুকে নিয়ে কোথাও যাচ্ছেন সেই শিশু কি হতে পারে কোথাও কোথাও সে পথ হারিয়ে ফেলতে পারে অথবা সে অন্যদিকে আপনি কোনো কাজ করছেন অন্যদিকে কিন্তু সে অন্য মনস্ক হয়ে হতে পারে সে সেখানে তাকিয়ে আছে সে কিন্তু আপনার সাথে পথ চলে সামনে এগুচ্ছে না হতে পারে সে আপনার সাথে দৌড়ে পারছে না হতে পারে সে আপনার সাথে সমান্তরালে সে চলতে পারছে না কোথাও সে হোঁচট খেয়ে যেতে পারে সেখানে সে পড়ে যেতে পারে এই আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা দ্রুততার সাথে শিশুকে খুঁজে বের করা এবং শিশুকে আমাদের কন্ট্যাক্টে আমাদের কমিউনিকেশনে আমাদের লাইন টাইম লাইনে আমাদের কাছাকাছি তাকে নিয়ে আসা এটি আমাদের জন্য খুবই দায়িত্ব যদি আমরা কখনো শিশুদেরকে খুঁজে পেতে তাদেরকে খুঁজে নিয়ে আসতে যদি আমরা কখনো দেরি করে ফেলি আমরা কখনো ভুল করে ফেলি তাহলে হয়ে যাবে এরকম যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যেরকম তিনি ভয় পেয়েছেন হাসান এবং হোসেনকে কেন্দ্র করে এমন কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের দায়িত্ব হচ্ছে যখন আমরা তাদেরকে দেখব না আমাদের চোখের সামনে আমাদের কাছাকাছি তখন দ্রুত তাদেরকে খুঁজে বের করা তারা কোথায় আছে কোনো বিপদে তারা পড়েছে কিনা তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে আমাদের আবার সেই ইমোশনাল কন্ট্যাক্টটা তৈরি করে দেয়া আমরা এই জন্য দেখি যে রাসুল্লাহ সাল আলী হোসেন একবার তিনি তার নাতি হাসান এবং হোসেনকে খুঁজে পাচ্ছেন না হাসান এবং হোসাইন তো মাঝে মাঝে খেলতে চলে যায় আমরা এর আগে অনেকবার বলেছি যে রাসুসলাম তাদেরকে খোঁজার জন্য তিনি হয়তো মাঠে চলে যেতেন কখনো কখনো তিনি চলে যেতেন বা বাজারগুলোতে সেখানে তাদেরকে দেখার জন্য এমন একটি একবার হলো এরকম যে তিনি তাদেরকে খুঁজে পাচ্ছিলেন না রাসুল্লাহ সাল আলী আসসালাম খুঁজে না পেয়ে তিনি চলে গেলেন তিনি সাহবাই কালামদেরকে এক একজনকে এক এক দিকে পাঠালেন যে তোমরা এইদিকে যাও তোমরা এইদিকে যাও বিভিন্ন জনকে বিভিন্ন দিকে পাঠালো কেউ কোনো সংবাদ দিতে পারছে না তখন তিনি নিজে বের হয়ে গেলেন তিনি গিয়ে দেখলেন যে পাহাড়ের পাদদেশে তারা দুজন বসা এবং সেখানে একটি তারা খুবই আড়ষ্ট একজন আরেকজনকে তারা জড়িয়ে ধরে আছে অনেক বড় বড় চোখ করে তারা খুবই আড়ষ্ট ভীত সন্ত্রস্ত এবং রসুলাম তাকিয়ে দেখলেন যে একটি সাপ এরকম ফনা ধরে আছে সাপগুলি যেন তাদেরকে দংশন করবে রসুলাম দ্রুত সাপের দিকে এগিয়ে গেলেন তখন সাপটি দ্রুত সেখান থেকে পলায়ন করলো এবং তিনি দৌড়ে গিয়ে এবার ধরলেন হাসান এবং হোসেনকে এরপর হাসানকে তিনি তার ডান কাঁধে এবং হোসেনকে তিনি তার বাম কাঁধে তুলে দুজনকে নিয়ে তিনি চলে আসলেন এবং আসার সময় তিনি আল্লাহ সুবহানদের কাছে এই কথা বললেন বে আবি ওয়া উম্মি আন তুমা যে আমার পিতা এবং মাতা তোমাদের জন্য কোরবানি হোক তোমরা জানো যে তোমরা আল্লাহর কাছে কত প্রিয় তোমরা আল্লাহর কাছে কত প্রিয় এই কথা বলে তিনি তাদেরকে নিয়ে আসলেন এবং তিনি যখন এভাবে নিয়ে আসছিলেন যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে এই রকম পরিস্থিতিতে আমরা সালমান আল ফারিস রাজি আল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বললেন যে এই এই অবস্থা দেখে আমরা তখন বললাম যে আরে তোমরা কত চমৎকার বাহনের উপর চড়েছ তখন রাসুলাম বললেন যে তুমি কি শুধুমাত্র বাহনটি দেখেছ যারা চড়েছে তারা তো কত উত্তম আরোহী সেই বিষয়ে কি তুমি দেখো না প্রিয়দর্শক আমরা এখানে দেখলাম ইসলাম কতটা উদ্বেগ ফিল করেছেন তিনি তার এই শিশুদেরকে খুঁজে না পেয়ে আমরা কি আমাদের শিশুদেরকে খুঁজে না পেয়ে এরকম উদ্বেগ ফিল করি সে বিষয়ে ইনশাল্লাহ আমরা আরও কিছু কথা বলবো আগামী পর্বে আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে যখন দেখা হবে যখন এই আলোচনা আপনারা শুনবেন তখন এখানে আরও মৌলিক আমাদের আজকের এই এই পার্থিব জীবনে বর্তমান পরিস্থিতিতে আমাদের সন্তানদেরকে নিয়ে কি অবস্থা অবস্থা আমরা মুখোমুখি হচ্ছি সেই বিষয়টিকে এখানে আমরা রিলেট করার চেষ্টা করব তখন ইনশাল্লাহ আপনার আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় হাজামা আইন্দি ওয়াল আলম আহমদুল্লাহ ওসলাল্লাহ সুবহানুমত আলা আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত